জবাবে আয়সা বললেন, আবু সালামা জমির ব্যাপারে ভয় করে চলো কারণ রাসূল সা বলেছেন, কেউ এক বিকট পরিমাণ জমি অন্যায়ভাবে গ্রাস করলে সাত জমিন থেকে তা সুশৃঙ্খল বানিয়ে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। ইমাম বুখারি আলিম অধ্যায়েও এই হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম মুসলিম রহিমুল্লাহ এবং ইমাম আহমদ রহিমুল্লাহ বিভিন্ন সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম বুখারি রহিমুল্লাহ বর্ণনা করেছেন যে আবু সালিম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অর্থাৎ যে ব্যক্তি অন্যায়ভাবে সামান্য একটু জমিও দখল করবে কিয়ামতের দিন তা সহ তাকে সাত জমিন পর্যন্ত ধসিয়ে দেওয়া হবে ইমাম বুখারি রহিমুল্লাহ মাজালিম অধ্যায়ে মুসা ইবনে উকবা সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন এক্ষেত্রে ইমাম বুখারি রহিমুল্লাহ আবু বকর ও আবু বকর রাজিউল্লাহ এর সূত্রে বর্ণিত হাদিসটি উল্লেখ করেন যে রসুল সাল্লাহ সা বলেছেন, সময় আপন গতিতে আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টির দিন থেকে পর্যায়ক্রমে পরিক্রম করে আস বছর হলো বারো মাস।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 নিকট জমি আত্মসাতের অভিযোগ করেন। জবাবে সাইদ বলেন, আমি করব তার সম্পদ জবরদখল আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি অবশ্যই রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি কেউ অন্যায়ভাবে এক বিঘত জমি আত্মসাত করলে কিয়ামতের দিন সাত তবক জমিন তার গলায় জড়িয়ে দেওয়া হবে ইমাম আহমদ রহিমুল্লাহ বর্ণনা করেন যে ইবনি মাসুদ রদিউল্লাহ তালাহ বলেন আমি বললাম ইয়া রাসুল্লাহ কোন জুলুম সর্বাধিক গুরুত্বর তিনি বললেন কোন মুসলমান ব্যক্তি তার ভাইয়ের হক এক হাত পরিমাণ জমিও কেড়ে নেয় তবে তার প্রতিটি কঙ্কালের জন্য সাত জমিনের সর্বনিম্ন স্তর পর্যন্ত কেয়ামতের দিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে আর জমিনের সর্বনিম্ন স্তরের গভীরতা সম্পর্কে একমাত্র তার সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই জ্ঞাত নন ইমাম আহমদ রহিমুল্লাহ এককভাবে হাদিসটি বর্ণনা করেছেন আর এই হাদিসটি ত্রুটিমুক্ত ইমাম আহমদ রহিমুল্লাহ বর্ণনা করেন যে আবু হুরাই রাদিয়াল্লাহু তাআলা বলেন রসদ সাল্লাহ আলাইহি বলেছেন কেউ অন্যায়ভাবে এক বৃহৎ জমি আত্মসাৎ করলে সাত তবক জমি তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এ সূত্রে ইমাম আহমদ রহিমুল্লাহ একাই হাদিসটি বর্ণনা করেছেন, তবে এই হাদিসটি মুসলিমের শর্তে উত্তীর্ণ। ইমাম আহমদ রহিমুল্লাহ বিভিন্ন সূত্রে ইমাম মুসলিমের শর্তানুযায়ী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর সূত্রে আরেকটি হাদিস বর্ণনা করেছে যাতে ওয়ান হাজাল এর স্থলে মান কত্তাহা শব্দটি রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে ইমাম আহমদ রহিমুল্লাহ বর্ণিত অন্য হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটিও ইমাম আহমদ রহিমুল্লাহ সম্পর্কে এককভাবে বর্ণিত হাদিস ইমাম তাবারানী রহিমুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন মোট কথা এই হাদিসগুলো জমিনের সংখ্যা যে সাত তার প্রমাণ হিসেবে প্রায় মুতাওয়াতির তুল্য যাতে সন্দেহের অবকাশ থাকে না আর এর দ্বারা এর দ্বারা সাত জমিনের একটি যে অপরটির উপরে অবস্থিত অবস্থিত তাও বোঝা যায়। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, নিচের জমিন উপরের জমিনের ঠিক মাঝ বরাবর অবস্থিত। সপ্তমটি পর্যন্ত এভাবেই রয়েছে, সপ্তমটি হলো সম্পূর্ণ নিরেট, এর মধ্যে একটুও ফাঁকা নেই, এর মধ্যেখানেই হলো কেন্দ্র, এটি একটি কল্পিত বিন্দু, আর এটি হলো ভারী বস্তুর স্থল চতুর্দিক থেকে যা কিছু পতিত হয়, কোনো কিছুর দ্বারা বাধাগ্রস্ত হলে তা তার সব গিয়ে এখানে পতিত হয়, আর প্রতিটি জমিন একটির সঙ্গে অপরটি মিলিত, নাকি প্রতিটির মাঝে ফাঁক রয়েছে এ ব্যাপারে বিশেষজ্ঞ থেকে মতভেদ রয়েছে।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 বান্দাদের নিকটে যারা তাকে ডাকে না তোমরা কি জানো তোমাদের ঊর্ধ্ব দেশে এটা কি আমরা বললাম, আল্লাহ ও তাঁর রাসূলই অধিকতর জ্ঞান তিনি বললেন, এ হচ্ছে সুউচ্চ জমার ঢেউ এবং সুরক্ষিত ছাদ। তোমরা কি জানো তোমাদের ও তার মধ্যেকার দূরত্ব কতটুক আমরা বললাম, আল্লাহ এবং তার রাসুলের সম্মুখ অবহিত। তিনি বলল, পাঁচশো বছরের পথ। তারপর তিনি বললেন, তোমরা কি জানো যে তার উপরে কি আছে? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসুলের সম্মুখ অবগত। তিনি বললেন, পাঁচশো বছরের দূরত্ব। এভাবে তিনি একে একে সাতটি আসমান পর্যন্ত বর্ণনা দিলেন। তারপর তিনি বললেন, তোমরা কি জানো এর উপরে কি আছে? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসুলের সম্মুখ অবহিত। তিনি বললেন, আরশ। তোমরা কি জানো যে তার ও সপ্তম আকাশের মধ্যে দূরত্ব কতটুকু? আমরা বললাম, আল্লাহ তার রাসূলই অধিক জ্ঞাত। তিনি বললেন, পাঁচশো বছরের দূরত্ব। তারপর তিনি বললেন, তোমরা কি জানো যে তোমাদের নিচে এসব কি? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন। তিনি বললেন, জমিন। তোমরা কি জানো যে তার নিচে কি আছে? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসুলি অধিকতর জ্ঞাত। তিনি বললেন, আরেকটি জমিন। তোমরা কি জানো এ দুটির মাঝে দূরত্ব কতটুকু? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন। তিনি বললেন, সাতশো বছরের পথ। এভাবে তিনি গুনে গুনে সাত জমিনের কথা উল্লেখ করে পরে বললেন, আল্লাহর শপথ যদি তোমাদের কাউকে নিচের দিকে চাপ দিতে থাকে তাহলে সে সপ্তম জমিন পর্যন্ত গিয়ে পৌঁছাবে তারপর তিনি নিম্নে আয়াতটি তিলায়াত করলেন তিনি আদি তিনি অন্ত তিনি ব্যক্ত এবং তিনি গুপ্ত এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ এবং আরো একাধিক আলিম হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে উল্লেখ করেন কিন্তু তাতে প্রতি দু জমিনের মধ্যে পাঁচশ বছরের দূরত্বে উল্লেখ রয়েছে। আবার বর্ণনা শেষে তিনি এ কথা উল্লেখ করেছেন যা আমরা সূরা হাদিদের এ আয়াতের তাফসিরে উল্লেখ করেছি। তারপর ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ বলেন এ সূত্রের হাদিসটি গরীব শ্রেণীভুক্ত। অপরদিকে ইবনে জারীর রাহিমাহুল্লাহ তার তাফসিরে কাতাদাহ রাহিমাহুল্লাহর সূত্রে মুরসাল রূপে হাদিসটি গ্রহণ করেছেন। এই হাদিসটি বেশি গ্রহণযোগ্য বলে আমি মনে করি। আল্লাহ সম্যক জ্ঞাত হাফিজ আবু বকর বাজ্জার ও বাইহাকি রহিমুল্লাহ গিফারি সূত্রে নবী করিম থেকে হাদিসটি বর্ণনা করেছেন তবে তার সনদ সহি নয় আল্লাহই সর্বজ্ঞ আরশের বর্ণনায় উল্লেখিত পাহাড়ি মেঘ সংক্রান্ত হাদিসটি সপ্তম আকাশ থেকে আরশের উচ্চতার ব্যাপারে এই হাদিসটি এবং এর অনুরূপ আরো কয়েকটি হাদিস বর্ণনার মধ্যে পার্থক্য রয়েছে। প্রথমোক্ত হাদিসে এও আছে যে দু-আকাশের মধ্যেকার দূরত্ব হলো পাঁচশো বছর এবং এর স্থূলতাও পাঁচশো বছর। পক্ষান্তরে এই হাদিসের ব্যাখ্যায় কোনো এক কলাম শাস্ত্রবিদ বলেছেন যে এর দ্বারা সাতটি মহাদেশ বোঝানো হয়েছে। তা এই আয়াত ও সহিহ হাদিসের সম্পূর্ণ পরিপন্থী। এছাড়া এটা দলিল প্রমাণবিহীন হাদিস ও আয়াতকে সাধারণ অর্থের বিপরীতের অর্থে প্রয়োগ করার নামান্তর। আল্লাহই সম্যক জ্ঞাত। অনুরূপভাবে আহলে কিতাব সম্প্রদায়ের অনেকে বলে বেড়ান এবং আমাদের একদল আলিমও তাদের নিকট থেকে তা করেছেন যে এ পৃথিবী হলো মাটির তৈরি, এর নিচেরটা লোহার আর তার নিচেরটা গন্ধকের আর তার নিচেরটা আরেক ধাতুর ইত্যাদি। বিশুদ্ধ সনদে রসুল সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণিত না হওয়ার কারণে তা প্রত্যাখ্যিত। আবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এ মর্মের রেওয়ায়তে যে প্রতিটি জমিনে ঠিক এ পৃথিবীর মতো মাখলুক রয়েছে, এমনকি তোমাদের আদমের মতো আদম এবং আমাদের ইব্রাহিমের মতো ইব্রাহিমও আছে। এ কথাগুলো ইবনে জাবির জারিব রহিমউল্লাহ সংক্ষিপ্ত আকারে উল্লেখ করেছেন এবং বাইহাকি আল আসমা ও সিফাত গ্রন্থে তা উদ্ধৃত করেছেন। কিন্তু তথ্যটি ইবনে আব্বাস তাআলা থেকে উদ্ধৃত হওয়ার দাবিটি সঠিক হয়ে থাকলে বলতে হবে যে ইবনে আব্বাস রা তা ইসরায়েলি বর্ণনা থেকে গ্রহণ করেছেন। ইমাম আহমদ রহিমুল্লাহ বর্ণনা করেন যে আনাস রাসূল রসুল আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেন, আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি করার পর তা দুলতে শুরু করে। তাই তিনি পর্বতমালা সৃষ্টি করে তার উপর তা স্থাপন করেন। তাতে পৃথিবী স্থির হয়ে যায়। পর্বতমালা দেখে ফেরেশতাগণ অবাক হয়ে গেলেন। হে আমার প্রতিপালক আপনার সৃষ্টির মধ্যে পর্বত থেকে মজবুত আর কি আছে? আল্লাহ বললেন, হ্যাঁ লোহা। ফেরাস্তাগন বললেন, হে আমার প্রতিপালক আপনার সৃষ্টির মধ্যে লোহা থেকে বেশি মজবুত আর কি আছে? আল্লাহ বললেন, আগুন। ফেরেশতাগণ বললেন, হে আমার প্রতিপালক আপনার সৃষ্টির মধ্যে আগুনের চাইতে অধিকতর শক্তিশালী আর কি আছে? আল্লাহ বললেন, হ্যাঁ বাতাস ফেরেশতাগণ বললেন, হে আমাদের প্রতিপালক! আপনার সৃষ্টির মধ্যে বাতাসের চাইতে অধিকতর শক্তিশালী কি আছে? আল্লাহ তাআলা বললেন, আদম সন্তান, যে ডান হাতে দান করে আর বাম হাত থেকে বাম হাত থেকে তা গোপন রাখে। ইমাম আহমদ রহিমুল্লাহ এককভাবে হাদিসটি বর্ণনা করেছেন। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র ভূখণ্ডে কত পাহাড়-পর্বত আছে, জ্যোতির্বিদগণ তার সংখ্যা উল্লেখ করেছেন এবং তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার পরিসংখ্যান প্রদান করেছেন। এ ব্যাপারে আরো একক এত দীর্ঘ আলোচনা করেছেন যে, এখানে তার ব্যাখ্যা দিতে গেলে কিতাবের কলরব অনেক বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ألم تر أن الله أنزل من السماء ماء فأخرجنا به فأخرجنا به ثمرات مختلفا ألوانها ومن الجبال جدد بيض وحمر مختلف ألوانها ومن الجبال جدد بيض وحمر مختلف ألوانها وغرابيب سود অর্থাৎ পাহাড়ের মধ্যে রয়েছে বিচিত্র বর্ণের পথ শুভ্র লাল ও নিকষ কালো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ বলেন ওয়াস ওয়াস জুরুদু মানে পটগাছ ইকরিমা রহিমুল্লাহ প্রমুখ বলেন, অলগুরবাতু মানে "উচ্চ পাহাড়, কালো পাহাড়"। সমগ্র পৃথিবীর পর্বতমালার, স্থানে ও বর্ণের বৈচিত্র্যের মধ্যে এই বৈচিত্র্যই পরীক্ষিত হয়ে আছে। আল্লাহ তালা তার কিতাবে সুনির্দিষ্টভাবে জুদি পর্বতের নাম উল্লেখ করেছেন। সে কি বিরাট পাহাড়, দিজলার পারে জাজিরা ইবনে উমারের পূর্বে অংশে যার অবস্থান। মাউসিলের সাথে দক্ষিণ থেকে উত্তরে তার দুর্গ হল তিন দিনের পথ আর উচ্চতা আধা দিনের পথ। বর্ণ তার সবুজ, কারণ তা ওক জাতীয় গাছে পরিপূর্ণ। তার পাশে আছে একটি গ্রাম, নাম তার কারআতুস সামানিন, কারণ একাধিক মুফাসিরের মতে তা নূহ আ.এর সঙ্গে মুক্তিপ্রাপ্ত লোকজনের আবাসস্থল ছিল। আল্লাহ সর্বজ্ঞ।